पेरोडी गन हुनले अखबार हनफा तौरी बाई কান্তু খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই পেরোডি গান হুনলে একবার খান পাতাও রে বাই কান্তু খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই হুনলে হুনো আমার গান ফারলে লগে দিও টান খাইরুল বাসার দেলোয়ার আমি শিল্পী গোষ্ঠীর নাম দুর্নিবার দুর্নিবার দুর্নিবার রোডি গান হুনলে একবার খান পাতাওরে বাই গান তো খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই পেরোডি গান হুনলে একবার খান পাতাওরে বাই কান্ত খালি নেকিয়া যায় আর হুনবার মানুষ নাই হুনলে হুনো আমার গান ফারলে নগে দিও টান খাইরুল বাসার দেলোয়ার আমি শিল্পী গোষ্ঠীর নাম দুর্নিবার দুর্নিবার দুর্নিবার বুঝা যায় হে মতো নাই গাড়ির ভিতরে গান বাজায় বারে যদি কেউ মরি যায় হারাম খরি হুন্ত নাই গাড়ি যদি উল্টি যায় মরি গেলে টের পাই বাই চোখ মুজি বান্ডি দিবা খবর ভিতরে ফিরিস্তায় সিসা যেতু গরম করিয়া খানোর ভিতরে ডালিবা গান হুনা সহ হেতু কুম্বাই দিচ্ছে বারইবা ইটা কইয়া কিতা ওই তো হুনিয়া ও তো হুন্তায় নাই মরে আরো খারাপ পাইবাই আমি কেউরে সারতাম নাই পেরো ডি গান হুনলে একবার খান তাও রে বাই একান্ত খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই পেরোডি গান হুনলে একবার খান পাতাও রে বাই গান তো খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই হুনলে হুনো আমার গান ফারলে লোগে দিও টান খাইরুল বাসার দেলওয়ার আমি শিল্পী গোষ্ঠীর নাম দুর্নিবার দুর্নিবার দুর্নিবার সময় বিশি নেগু আতর মাঝে আছে তার সরম হায়ার মাথা খাইয়া জুড়ে জুড়ে গান বাজার ওগু বুলে বদ্রলোক দেখি হাল্লে উঠে সুখ আল্লাহর দুবাই কিতা করতাম ঢুকে রে ভাই ফাটে বুক ফুয়েন ফুরিন নষ্ট বইরা মা বা ফিটা গুমনি হুরু তাতে শাসন করো বড় হইলে ফারবাইনি মরার বাদে আল্লাহর কাছে জুয়াব দেওয়া লাগবনি তুরা বুঝার চেষ্টা করো আমি কিতা ফাগলনি পেরোডি গান হুনলে একবার খানফা তাওরে বাই গান খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই পেরোডি গান হুনলে একবার খানফা তাওরে বাই গান খালি লেখিয়া যায় আর হুনবার মানুষ নাই হুনলে হুনো আমার গান ফারলে লগে দিও টান খাইরুল বাসার দেলওয়ারাম শিল্পী গোষ্ঠীর নাম দুর্নিবা দুর্নিবা দুর্নিবা দুর্নিবা